الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم وقال النبي صلى الله عليه وسلم لكل أمة فتنة وإن فتنة أمتي المال صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا কিছু দিনই কথা বলার এবং শোনার তফিক দিয়েছেন এই জন্য আমরা সকলের দিক থেকে সুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির আলোচনা চলতেছিল ফিতনা সম্পর্কে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল যে বিষয়গুলোকে ফিতনা হিসেবে চিহ্নিত করেছেন চেষ্টা করব আপনাদের সামনে ধারাবাহিকভাবে এই ফিতনাগুলো আলোচনা করার আলোচনার উদ্দেশ্য শুধু বলা শোনা না আলোচনার উদ্দেশ্য হলো যেই ফেতনাগুলোর কথা কোরআন হাদিসে এসেছে বর্তমানে আমাদের সমাজে এই ফেতনাগুলো এখন বাস্তবায়ন হয়ে গেছে এই জন্য এখন এই ফিতনা সম্পর্কে আমরা শুনব এবং প্রতিদিন আমি আমার কাজগুলোকে যাচাই করব যে আমি তো কোনো ফিতনায় আক্রান্ত হয়ে গেলাম না আমার কোনো কাজে কোনো ক্ষেত্রে এমন যেন না হয় যে আমি কোনো ফিতনায় আক্রান্ত যদি আক্রান্ত হয়ে থাকি তাহলে এই ফিতনাগুলো থেকে এখনই নিজেকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা শুরু করে দাও হাদিস শরীফের মধ্যে আসছে গত জমায় আপনাদের সামনে আলোচনা হয়েছে যে শেষ সময়টাতে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো বৃষ্টির মতো অন্ধকার রাতের মতো এত বেশি ফিতনা আসতে থাকবে এত অন্ধকার হয়ে যাবে সমাজ যে সঠিক রাস্তাটা সহজে দেখা যাবে না সঠিক রাস্তা খুঁজে পাওয়া অনেক কষ্টকর হবে লেইলিল মুসলিম অন্ধকার রাতের মতো চতুর্দিকে ফিতনা ছেয়ে যাবে ফেতনার কারণে মানুষ সঠিক রাস্তাটা খুঁজে পাবে না যেমন অন্ধকার রাত্রিতে যে চলতে থাকে সে রাস্তা খুঁজে পায় না আল্লাহ রসুল বলেন যে ফিতনার কারণে তখনের সময়টা এমন হবে যে সঠিক রাস্তা খুঁজে পাওয়া কষ্টকর হবে আজকে তো আমাদের অনেকেই খুব সহজে আমরা সঠিকটা পেয়ে ফেলি টেলিভিশনের একটা বয়ান শুনলে মনে করি হক আমি পেয়ে গেছি রাস্তার কোনো লেকচারারের একটা লেকচার শুনলে মনে করি হকটা আমি পেয়ে গেছি অথচ আল্লাহ রসুল বলতেছেন হক পাওয়াটা তখন অনেক কষ্টকর হবে অনেক কষ্টকর হবে হকটা খুঁজে পাওয়া মানুষ হক মনে করে গুমরা হবে মনে করবে যে আমি হক পেয়ে গেছি আর এইভাবে সে গুমরা হবে এই সময়টাতে হকটা খুঁজে পাওয়া অনেক কষ্টকর হবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা যে হক পাওয়ার জন্য চেষ্টা করবে অবশ্যই তাকে আমি হক পথটা দেখাই দেব যত কঠিন ফিতনা আসুক সেটকে দিল থেকে সত্য দিলে এখলাসের সাথে যখন কেউ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইবে এবং চেষ্টা করবে আল্লাহ আমাকে হক রাস্তাটা দেখাই দেন তখন আল্লাহ পাক রব্দুল আলমিন এমন অন্ধকারের মধ্যে তাকে হক রাস্তা দেখাই দেবেন তো চতুর্দিকে এখন ফিতনা আর ফিতনা আমলে ফিতনার তো অভাব নাই এমন ফেতনা যেই ফেতনার কারণে মানুষের আমলগুলো নষ্ট হয়ে গেছে আর এমন ফেতনারও সমাজে অভাব নাই যে ফেতনার দ্বারা মানুষের ইমান নষ্ট হইতেছে গত জমায় আমি দুই প্রকারের ফিতনার আলোচনা করছি যে ফিতনাই দুই প্রকার কিছু ফিতনা আমাদের আমলকে নষ্ট করার জন্য আসবে আর কিছু ফিতনা আসবে আমাদের ইমানকে নষ্ট করার জন্য তো উভয় প্রকার ফিতনা এখন পুরা সমাজে ভরপুর এমন এক সময় আমরা এখন অতিক্রম করতেছি যখন এই ফিতনাগুলো আত্মপ্রকাশ করে নাই তখন সাহাবাহিকেরা আমি আলোচনা শুনে অস্থির থাকতেন পেরেশান থাকতেন যে হাই এই ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচবো আল্লাহ রসুল চলে গেলে আমাদের কি উপায় হবে আর আজকে সাড়ে চোদ্দ শত বছর পর যখন এই ফিতনাগুলো একেবারে পুরোপুরি গোটা সমাজ আত্মপ্রকাশ করে ফেলেছে এবং শয়তান পুরো সমাজটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে গেছে এই সময়ে মুসলমানদের অবস্থা হলো কোনো চিন্তাই নাই কোনো পেরেশানি নাই যে ফিতনা থেকে আমি কি করে বাঁচব এই জন্য মহাতারাম হাজরিন এই ফিতনাগুলো আমরা গুরুত্ব সহকারে শুনব এই ফিতনা সম্পর্কে আল্লাহ রসুল এবং আল্লাহ ফাকরবুল আলমিন কি বলেছেন আর এগুলো থেকে আমাদেরকে কিভাবে বাঁচতে হবে খুব গুরুত্বের সাথে শুনবো এবং আমলের নিয়তে শুনবো যখন যা শুনবো বুঝে আসার পর আর দেরি করব না সাথে সাথেই ফিতনা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব হাদিস শরীফের মধ্যে আসাল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যখন এই সকল ফিতনায় উম্মত আক্রান্ত হয়ে যাবে এই ফিতনাগুলো যখন সমাজে ছেয়ে যাবে মুসলমানরা যখন এই ফিতনায় আক্রান্ত হয়ে যাবে তখন আবু দাউদ শরীফের বর্ণনা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন গোটা দুনিয়ার কুফুরি শক্তি মুসলিম জাতির উপর হামলে পড়বে গোটা দুনিয়ার কুফুরি শক্তি এক হয়ে মুসলমানদের উপর হামলা করবে আল্লাহ রসুল বলেন তাদের হামলার ধরনটা হবে এমন কামা ইলা অসাতিহা যেমন একদল ক্ষুধার্ত লোক খাবারের প্লেটের দিকে দৌড়াইতে থাকে একে অপরকে আহ্বান করতে থাকে আসো আসো এইভাবে পুরা দুনিয়ার পুকুরি শক্তি একে অপরকে আহ্বান করতে থাকবে আসো আসো মুসলমানদেরকে শেষ করার জন্য তোমরা আসো এক সাহাবি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো ইয়ারসুল্লাহ এটি কি এজন্য যে সেদিন আমরা সংখ্যায় কম হব এই অবস্থা মুসলমানদের এজন্য হবে যে সেদিন আমাদের সংখ্যা কম হবে আল্লাহ রসুল বলেন ইদিন না সেদিন তোমরা হবে সংখ্যায় অনেক বেশি কিন্তু তোমাদের উপমা হবে সেদিন সেদিন তোমাদের উপমা হবে পানিতে ভেসে যাওয়া খড়কুটুর মতো এই খড়কুটু যেমন তার কোনো শিকড় নাই পানি তাকে ভাসিয়ে নিয়ে যায় তোমাদের অবস্থা হবে এমন তোমাদেরকে পুরো দুনিয়ার কাফেররা এভাবে ভাসিয়ে নিয়ে যাবে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুশ্মনের দিল থেকে তোমাদের ভয়ভীতি উঠিয়ে নিয়ে যাবে দুনিয়ার কেউ তোমাদেরকে ভয় পাবে না তোমাদেরকে কেউ হিসাবই করবে না দুশ্মনের দিল থেকে তোমাদের ভয় আল্লাহ তালা উঠিয়ে নেবেন আর তোমাদের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াহান ঢেলে দিবেন সাহাবি জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ওয়াহান কি জিনিস আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন হব্বুদ্দুনিয়া ও কারাহিয়াতুল মৌত হব্বুদ্দুনিয়া ও কারাহিয়াতুল মৌত এই অবস্থার মূল কারণ হবে তোমাদের দিলে তখন দুনিয়ার মহব্বত চলে আসবে আর মৃত্যুকে তোমরা ভয় পেতে থাকবে মৃত্যুর ভয় তোমাদের দিলে আসবে আর দুনিয়ার মহব্বত তোমাদের দিলে আসবে দুনিয়া দুনিয়া দুনিয়ার সম্পদের মহব্বত তোমাদেরকে আক্রান্ত করে ফেলবে আর মৃত্যুকে তোমরা অপছন্দ করতে থাকবে মরতে চাইবে না তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিন এই সম্পদের মহব্বত দুনিয়ার মহব্বত ওপর আনে কেরিমের মধ্যে একটা ফিতনা হিসেবে চিহ্নিত করছেন এই উম্মতের জন্য একটা বড় ফিতনা হবে সম্পদের মহব্বত দুনিয়ার মহব্বত আজকে আমার আলোচ্য বিষয় এই ফিতনাটাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম তোমাদের মাল তোমাদের সন্তান এগুলো তোমাদের জন্য ফিতনা এটা তোমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষায় পাশ করলে তোমাদের জন্য আছে আজর আজিম এই পরীক্ষায় পাশ করতে পারলে মালের ফিতনায় আক্রান্ত না হয়ে মালকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো আল্লাহর সন্তুষ্টিতে ব্যবহার করতে পারো সন্তানের মহব্বতে দিন থেকে দূরে না সরে সন্তান সহ যদি দিনদার হয়ে যেতে পারো আল্লাহ তাহলে আল্লাহ নিকট তোমাদের জন্য রয়েছে আজিম অনেক বড় প্রতিদান তারপর আল্লাহ বলেন তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করতে থাকো আর যা বলা হয় তা শোনো ও এবং আনুগত্য করো ও আর যে সম্পদ তোমাদেরকে দেওয়া হয়েছে এই সম্পদ তোমরা আল্লাহর পথে খরচ করতে থাকো এটা তোমাদের জন্য কল্যাণকর আনফিকু তারপর আল্লাহ বলেন যাকে তার মনের দিলের কৃপণতা থেকে রক্ষা করা হলো সেই হলো সফল কাজ যার দিলকে যার আত্মাকে যার অন্তরকে কার্পণ্য থেকে রক্ষা করা হলো মালের মোহব্বত যার দিলে আসলো না আল্লাহ পাক আলমিন বলেন ওলা কাহুমুল মুফলিহুন তারাই হলো সফল কাজ তিরমিজি শরীফের বর্ণনায় আসছে এবং সহি ইবনে হিব্বানের রেওয়ায়ত আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাত করেন লিকুল্লি উম্মাদিন ফিতনা প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এক একটা ফিতনা দিয়ে দিয়েছেন এক এক জাতিকে এক এক ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন পরীক্ষা করেন সেটা তাদের জন্য একটা ফিতনা ফিতনাতা উম্মাতি আল মাল আর আমার উম্মতের ফিতনা হলো সম্পদ আল্লাহ রসুল বলেন আমার উম্মতের ফিতনা হলো সম্পদ সহি বুখারি শরীফের রায়াতে আছে তাইসা আব্দুদ্দিন আর ও দিরহাম সম্পদের গোলাম যারা তারা ধ্বংস হয়ে যায় যারা সম্পদের গোলাম তারা ধ্বংস হয়ে যায় তাদেরকে সম্পদ দেওয়া হলে তারা খুব খুশি আর সম্পদ না পাইলেই তারা নারাজ সেই বুখারি দেওয়া বুখারি শরীফের অন্য আরেক রেওয়ায় আসাল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সাত করেন মেয়ারাজের রজনীতে আমি ইত্তলা আতফিল জান্না জান্নাতে উকি দিলাম আল্লাহ পাক রব্দুল আলমিন যখন আমাকে জান্নাত জাহান্নাম দেখাইলেন আমি জান্নাতে উকি দিলাম ফারাইতু আকসারা আহলিহা আল ফুকারা আমি জান্নাতে দেখতে পেলাম অধিকাংশ জান্নাতি হলো দরিদ্র দুনিয়াতে যাদেরকে দরিদ্র মনে করা হতো অর্থ সম্পদ যাদের দুনিয়াতে কম ছিল জান্নাতে আমি এই সংখ্যার এই শ্রেণীর লোকদেরকে বেশি পাইছি এরাই জান্নাতিদের মধ্যে বেশি তো কোরআন এবং হাদিস আমাদেরকে বলে যে সম্পদ এটা হলো আমাদের জন্য অনেক বড় একটা ফিতনা আল্লাহ পাক রব্বুল আলমিন এটাকে ফিতনা বলতেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলতেছেন সকল উন্মতের জন্য এক একটা ফিতনা থাকে আর আমার উন্মতের ফিতনা হলো এই সম্পদ এবার আসেন এই ফিতনায় আক্রান্ত হওয়ার আলামত কি আমি এই ফিতনায় আক্রান্ত কিনা এটার আলামত কি মহাদ্দিসুল আসর আল্লাহ সৈয়দ ইউসুফ বিনুরি রহমতুল্লাহ আলহী ওনার সময়ের শ্রেষ্ঠ মহাদ্দেশ ছিলেন হজরত ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলহি বলেন তিনটা আলামত প্রথম নাম্বার আলামত সম্পদের ফিতনায় আমি আক্রান্ত কিনা তার প্রথম আলামত হল রাত দিন একমাত্র সম্পদের চিন্তা আমার মাথায় থাকবে অন্য কোনো চিন্তা থাকবে না আমার মাথায় ঘরে বাহিরে মসজিদে বাড়িতে বাজারে কিংবা হাটে ঘাটে রাতে কিংবা দিনে যখন যেখানে থাকে শুধু একই চিন্তা একই টেনশন একই পেরেশানি সম্পদ কিভাবে বাড়ানো যায় হজরত ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলহি বলেন এটা হলো প্রথম আলামত যে সম্পদের ফিতনা এসে আক্রান্ত হয়ে গেছে নামাজে আসলে দোকানের চিন্তায় ব্যবসার চিন্তায় নামাজের খবর থাকে না এমন মুসল্লির সংখ্যা আমাদের সমাজে কিন্তু কম না অনেক তো নামাজ পর্যন্ত শেষ হয়ে যাইতেছে নামাজের মধ্যে পর্যন্ত ওই চিন্তা কাজ করতেছে তো হজরত ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলহি বলেন এক নম্বর আলামত হলো তার মধ্যে যে সে সম্পদের ক্ষেত্রে আক্রান্ত কিনা যে রাত দিন শুধু একই টেনশন তার মাথায় কাজ করবে যে সম্পদ কিভাবে বাড়ানো যায় এখানে কিন্তু এটা না যে হারাম পন্থায় সে সম্পদ বাড়ানোর ফিকির করবে হালাল ভাবে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা শুধু সম্পদের ফিকিরে থাকা এর মানে হলো সম্পদের মহব্বত তার দিলে জায়গা করে নিছে সম্পদের ফিতনায় প্রাথমিকভাবে সে আক্রান্ত হয়ে গেছে হজরত বিন রহমতুল্লাহ আলহি বলেন যখন আরেকটু উন্নতি করে এখানে সম্পদের ফিতনা যখন তাকে আরেকটু মারাত্মকভাবে আক্রান্ত করে তখন তার মধ্যে দ্বিতীয় আলামত প্রকাশ পায় দ্বিতীয় আলামত হল এতদিন সে শুধু সম্পদ বাড়ানোর চিন্তা করছে এখন সে চিন্তা করে সম্পদ বাড়াইতে গিয়ে যে কোনো পন্থা অবলম্বন করা যায় হালাল হোক বা হারাম জায়েজ কিংবা না জায়েজ জুলুম হোক বা ইনসাফ সুদ কিংবা ঘুষ ধোকা দেওয়া হোক কাউকে অথবা কারো সঙ্গে মিথ্যা বলা হোক শরীয়ত সম্মত পন্থায় ব্যবসা করা হোক অথবা শরীয়তের নিষিদ্ধ পন্থায় ব্যবসা করা হোক কারো মাথায় যদি এই চিন্তা চলে আসে কারো মানসিকতা যদি এমন হয়ে যায় যে কোনো মূল্যে আমার সম্পদ বৃদ্ধি করতে হবে এর জন্য জায়েজ না জায়েজ যে কোনো পন্থা সে অবলম্বন করার জন্য প্রস্তুত হয়ে যায় তাহলে সম্পদের ফিতনার দ্বিতীয় ধাপে সে পৌঁছে গেছে প্রাথমিক পর্যায়ে গেছিল শুধু সম্পদ বৃদ্ধির চিন্তা রাত দিন হোক না সেটা হালাল পন্থা এটাও তার জন্য ফিতনা সে ফিতনা আক্রান্ত কারণ তাকে পাঠানো হয়েছে এই জন্য যে রাত দিন সে সম্পদের চিন্তা করবে তাকে তো পাঠানো হয়েছে এই জন্য যে সে আল্লাহর ইবাদত করবে আল্লাহর গোলামি করবে আর সম্পদ শুধুমাত্র এই পরিমাণ এখানে অর্জন করার চেষ্টা করবে যে পরিমাণ তার এখানে লাগে এখানে তার যে পরিমাণ প্রয়োজন হয় কিন্তু সে যখন তার রাত দিন চব্বিশটা ঘন্টাকে এই পেরেশানিতে তার চিন্তাকে শুধু এই কাজে লাগায় রাখে যদিও হালাল পন্থায় তারপরও সে ফিতনায় আক্রান্ত কিন্তু এই ফিতনা আরো মারাত্মক রূপ যখন ধারণ করে তখন আর হালালের চিন্তা থাকে না যখন এই ফিতনায় আরেকটু মারাত্মক ভাবে আক্রান্ত হয়ে যায় তখন তার চিন্তা থাকে হালাল কিংবা হারাম যে কোনো পন্থায় সম্পদ কিভাবে বাড়ানো যায় এই সম্পদ বৃদ্ধি করতে গিয়ে যদি কারোর উপর জুলুম করতে হয় জুলুম করো কাউকে ধোকা দিতে হয় তো ধোকা দাও কারো সঙ্গে মিথ্যা বলতে হয় মিথ্যা বলো যদি ব্যাংক থেকে লোন নিতে হয় লোন নিয়ে নাও কারো কাছ থেকে সুদের উপর টাকা নিতে হয় তো সুদের উপর টাকা নিয়ে নাও যে কোনো মূল্যে সম্পদ চাই সম্পদ হজরত বিনুরি রহমতুল্লাহ আলহি বলেন যে সম্পদের ফিতনা যখন মারাত্মক রূপ ধারণ করে তখন মানুষের অবস্থা এই হয় আর তৃতীয় স্তর যেটা ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় এরপর আর চিকিৎসার কোনো সুযোগ থাকে না হজরত বিন্দুরি রহমতুল্লাহ আলহি বলেন যে যখন মানুষ সম্পদের ফিতনায় আরো প্রবল ভাবে আক্রান্ত হয়ে যায় এই ফিতনা যখন তার রগ রেশায় ছড়িয়ে যায় তার রক্তের কণায় কণায় মিশে যায় সে যখন এই ফিতনার মধ্যে পুরোপুরি ডুবে যায় তখন তার অবস্থা কি হয় হজরত বিন্নুরি রহমতুল্লাহ আলহি বলেন তখন সে হক বাতিলের পার্থক্য ভুলে যায় সত্যকে মিথ্যা মনে করতে থাকে মিথ্যাকে সত্য মনে করতে থাকে বাতিলকে হক মনে করতে থাকে হককে বাতিল মনে করতে থাকে এটা হলো সম্পদের ফিতনায় চূড়ান্ত ভাবে আক্রান্ত যারা তাদের অবস্থা শুধু তাই হজরত ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলহি বলেন এভাবে যখন একটা মানুষের উপর শয়তান তার পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে ইবলিস যখন এইভাবে একটা মানুষের উপর তার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলে তখন হজরতের শব্দ হলো এই ইনসানটা আচ্ছা খাসা একটা জানোয়ার হয়ে যায় মানে নাম্বার ওয়ানের একটা জানোয়ারে পরিণত হয়ে যায় এই মানুষটা এভাবে ধীরে ধীরে যখন শয়তান পূর্ণ নিয়ন্ত্রণ তার উপর নিয়ে নেয় সে যখন শয়তানের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যায় তখন এই মানুষটা পুরোপুরি একটা জানোয়ারে পরিণত হয়ে যায় হজরতের উপর নারাজ হয়ে লাভ নেই কোরআন বলে এরা চতুষ্প জন্তুর মতো হয়ে যায় শুধু তাই না কোরআন আরো একটু বাড়ায়া বলে বালহুম আবল এর চেয়েও নিকৃষ্ট হয়ে যায় এর চেয়ে নিকৃষ্ট কত নিকৃষ্ট তার ব্যাখ্যা আল্লাহ রব্বুল আলমিন সুরত তিনের মধ্যে দিতেছেন সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীবগুলোকে সাফিলিনের অন্তর্ভুক্ত মনে করা হয় আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষ যার উপর শয়তানের পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত এই মানুষটাকে আমি পৌঁছে দেই আসফালা সাফিলিন এই নিকৃষ্ট জীবগুলোর চেয়েও একেবারে নিকৃষ্ট স্তরে অর্থাৎ এই মানুষটাকে তখন কুকুরের চেয়ে নিকৃষ্ট বলা যায় এই মানুষটাকে তখন শুকরের চেয়ে নিকৃষ্ট বলা যায় নারাজ হয় না আলামত আমি দেখাই এই মানুষটা এত নিকৃষ্ট হলো আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এই মানুষটা নিকৃষ্ট নিকৃষ্ট কেমন নিকৃষ্ট একেবারে নিকৃষ্টতম জানুয়ারের চেয়েও নিকৃষ্ট এটা কোরআনের শব্দ এটা কোরআনের শব্দ আমার উপর নারাজ হওয়ার কিছু নাই কোরআন বলে এটা নিকৃষ্ট জানোয়ারের চেয়েও নিকৃষ্ট নিকৃষ্ট জানোয়ার বলতে আমরা কুকুর এবং শুকরকে চিনি তো আল্লাহ তালা বলেন এর চেয়েও নিকৃষ্ট আল্লাহ তালা তো বলছেন যে এটা নিকৃষ্ট জানোয়ারের চেয়েও নিকৃষ্ট তার প্রমাণ কি তার প্রমাণ হলো রাম বলেন জানোয়ার কুকুর শুকর এদের খাদ্য হলো নাপাক পাক বস্তু এদের কাছে ভালো লাগে না এদের কাছে না পাক বস্তু ভালো লাগে খাইতে একটা মানুষ যখন নিকৃষ্টতম স্তরে পৌঁছে তখন তার কাছে আর পবিত্র খানা পিনা ভালো লাগে না না পাক খাইতে ভালো লাগে এবার দেখেন আমাদের সমাজে এমন স্তরে যারা উন্নতি করতে পারছে তাদের অবস্থা কি মদ গাজা হেরোইন ফেন্সিডিল সহ দুনিয়ার এমন নাপাক বস্তুগুলো খাইতে তারা পছন্দ করে যেগুলোকে আমাদের ফুকা একরাম কিতাবের মধ্যে পায়খানার মতো নাপাক বলছেন উনি এখন আসফাল সাহাফিলিনের স্তরে আছে বেলহুম আদলের স্তরে আছে উনি নিকৃষ্ট জানুয়ারির চেয়ে নিকৃষ্ট এই জন্য ওনার কাছে এখন মদ পান করতে ভালো লাগে উনি নিকৃষ্ট জানুয়ারের চেয়ে নিকৃষ্ট এই জন্য ওনার কাছে এখন গাঁজা খাইতে ভালো লাগে তো শয়তানের পুরোপুরি নিয়ন্ত্রণ যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট জানোয়ারের চেয়ে অনিকৃষ্ট হয়ে যায় তার প্রমাণ হলো কুকুরের কাছে পায়খানা ভালো লাগে এটাকে ফুকা একরাম বলছেন নাজাসাতে গালিজা মারাত্মক পর্যায়ের নাপাকি তো এই ইনসানটার কাছে তখন এমন আরেকটা নাজাসাতে গালিজা ভালো লাগে ওইটা হলো শরাব মদ হিরোইন গাজা কুকুর এবং শুকর যেই সমাজে থাকতে পছন্দ করে এই ইনসানের কাছে তখন এমন একটা সমাজ ভালো লাগে কুকুর এবং শুকর যেই সমাজটাকে পছন্দ করে সেই সমাজটা হলো একটা উলঙ্গ সমাজ যেখানে কাপড়ের কোনো ব্যবস্থা নাই যখন এই ইনসানের উপর শয়তানের পুরোপুরি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যায় তখন এই ইনসানটার কাছে আর কাপড় পরা সমাজ ভালো লাগে না উলঙ্গ সমাজ ভালো লাগে তখন তিনি এটাই পছন্দ করেন যত খোলামেলা চলাফেরা করা যায় কারণ কুকুরও খোলামেলা চলাফেরা করে শুকরও খোলামেলা চলাফেরা করে তো উনি যেহেতু তার চেয়েও নিচের স্তরে পৌঁছে গেছেন এখন তার কাছে তো এর চেয়ে নিচেরটাই ভালো লাগবে তো ওই পরিবেশটা আর ভালো লাগে না যে পরিবেশটা মানুষের কাছে পছন্দনীয় মধ্যে দিয়ে আর একটা কথা মনে হয়েছে এই জন্য বলতেছি যে এই সমাজ প্রতিষ্ঠায় যারা সাহায্য করবে তারাও কি এটার থেকে বাঁচতে পারবে বেহায়াপনা অলঙ্গপনা সমাজে ছড়ানোর পিছনে একটা বড় কারণ হলো বর্তমান সময়ের পোশাকের ডিজাইনগুলো নতুন নতুন বিভিন্ন বেশ্যা মহিলাদের বিভিন্ন পোশাকের ডিজাইন দেখে যারা কাপড়ের ডিজাইন তৈরি করেন তারা একটু সাবধান হয়ে যান সমাজের মধ্যে অশ্লীলতার বেহায়াপনা ছড়ানোর ক্ষেত্রে তাদের একটা দখল আছে যারা কোনো অর্ধ উলঙ্গ মেয়ের কোন একটা পোশাক দেখে আপনি মডেল নিয়ে আসতেন যে এই মডেলের পোশাক আপনিও বানাইবেন তাহলে সমাজে খুব বেশি লাভ করতে পারবেন ওই যে ওই ফেতনায় আক্রান্ত যে জায়েজ হোক বা না জায়েজ হোক পয়সা কিভাবে আসবে সেটার চিন্তা তো বলতেছিলাম যে তার কাছে তখন আর ওই পরিবেশটা ভালো লাগে না যে পরিবেশটা মানুষের কাছে পছন্দনীয় কারণ সে তো এখন নিকৃষ্ট জানোয়ারের চেয়ে অনিকৃষ্ট স্তরে চলে গেছে তখন তার কাছে ওই জীবন যাপনটাও ভালো লাগে না যে জীবন যাপনটা মানুষে করে এই জন্য বৈধ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে জীবনযাপন এই জীবনযাপনটা তখন আর ওই মানুষের কাছে ভালো লাগে না জিনা বেবিচার ওয়ালা একটা সমাজ তার কাছে ভালো লাগে কারণ কুকুরের আবার বিবাহ কিসের শুকরের বিবাহ কিসের তো কুকুর শুকরের যেমন কোনো বিবাহের চিন্তা নাই যেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন এটা আসফালা সাফিলিন বালহুম অবল কুকুরের চেয়ে নিকৃষ্ট শুকুরের চেয়ে নিকৃষ্ট তার আবার বিবাহের চিন্তা কিসের তখন তিনিও চান আমাদের সমাজটা এমন হয়ে যায় যেখানে জিনা বিবিচারের ব্যাপক অনুমতি থাকবে যেখানে যখন যা খুশি তাই করা যাবে কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না তহলামায় কেরাম বলেন আল্লাহ বলে তার চেয়ে নিকৃষ্ট আসফালা সাফিলিনের স্তরে তারা বলেন যে তার দলিল হলো এই তখন আর তার কাছে সভ্য সমাজ মানুষের সমাজটা ভালো লাগে না মানুষের পরিবেশটা ভালো লাগে না মানুষের পোশাকগুলো ভালো লাগে না মানুষের খাদ্যগুলো ভালো লাগে না ওইগুলোই ভালো লাগে যেগুলো শুকর অপছন্দ করে না এইভাবে একটা মানুষের উপর যখন শয়তান তার পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে তখন মানুষের অবস্থা এই হয় তাই বলতেছিলাম যখন একটা মানুষ এই মালের ফিতনায় আক্রান্ত হয়ে যায় তখন তার প্রথম আলামত এইভাবে প্রকাশ পায় যে এই মানুষটা রাত দিন শুধু মালের ফিকির করতে থাকে এই ফিতনায় যখন আরো জটিল ভাবে আরো মারাত্মক ভাবে আক্রান্ত হয়ে যায় তখন তার অবস্থা হয় হালাল হারামের চিন্তা বাদ দিয়ে সে মাল বৃদ্ধির ফিকির করে আর যখন এটা ক্যান্সারের রূপ নেয় তখন হক বাতিলের পার্থক্য সে ভুলে যায় হকটাকে বাতিল আর বাতিলটাকে হক মনে করতে থাকে হক এখন তার কাছে আর হক মনে হয় না বাতিলটাকে আর বাতিল মনে হয় না এখন উল্টা মনে হয় যারা হকের উপর প্রতিষ্ঠিত তাদেরকে মনে হয় বাতিল আর যারা বাতিলের উপর প্রতিষ্ঠিত তাদেরকে মনে হতে থাকে হক এটা হলো মালের ফিতনার চূড়ান্ত রূপ তো মালের ফিতনা মানুষকে কখনো তার স্বাভাবিক পর্যায়ে যখন এটা স্বাভাবিক স্তরে থাকে তখন মানুষের আমলগুলোকে নষ্ট করে আমি আগেই বলেছিলাম যে এই ফিতনাগুলোর দুইটা অবস্থা কিছু ফিতনা মানুষের আমলকে নষ্ট করে কিছু ফিতনা মানুষের ইমানকে নষ্ট করে আর মালের ফিতনার মধ্যে এই অবস্থাটা দুইভাবেই পাওয়া যায় যে মালের ফিতনা যখন স্বাভাবিক পর্যায়ে থাকে তখন মানুষের আমল নষ্ট হয় আর এটা যখন চূড়ান্ত রূপ ধারণ করে তখন মানুষের ইমান পর্যন্ত নষ্ট করে দেয় আখের কারণকে কোন জিনিসে বেইমান বানাইল যে কারণের নাম আমরা শুনি যাকে আল্লাহ ফাকরুল আলামিন জমিনের মধ্যে তার সমস্ত সম্পদ সহ ধসায়া দিলেন এই কারণ কি আল্লাহ ফাকরুল আলামিনের মনকির অস্বীকারী কে বানাইল এই সম্পদ মক্কার মুশরিকিনরা যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে যখন কোরআনের এই আয়াত নাজিল হয় যে তোমরা দরিদ্রদের উপর খরচ করো তো মক্কার মুশরিকরা বলল আমি তো হেমুমাল্লাহ সুরাইয়া সিনের মধ্যে আল্লাহ তালা বলতেছেন আমি তো হেমুমাল্লাহ তোমার ক্ষুদা যাকে চাইলে খাওয়াইতে পারে তাকে আমরা কেন খাবার দিব তোমার ক্ষুধায় পারে না তাদেরকে খাওয়াইতে আমাদেরকে কেন বলো আর এটাই তো না আপনাকে সম্পদ দেওয়া হয়েছে আর বলা হয়েছে এটাকে খরচ করেন জায়গা মতো যখন বলা হয় খরচ করেন আপনি যখন খরচ করতে চান না বোঝা গেল আপনি না আক্রান্ত হয়ে গেছেন এবার চিন্তা করেন আমাদের সমাজের অবস্থা আমি আপনি আমরা কে কোন অবস্থায় আছি একজন দুইজন না বহু সাথী এমন আছে এমন অনেক বহু পুরাতন দিনদার আছে এক জামানায় খুব দিনদার ছিল তখন সম্পদের এত প্রাচুর্য ছিল না আস্তে আস্তে সম্পদ বাড়ছে নামাজ শেষ আস্তে আস্তে সম্পদ বাড়ছে জামাত শেষ আস্তে আস্তে সম্পদ বাড়ছে দিনের একটা একটা আমল সে ছেড়ে দিছে টেরো পায় নাই কিন্তু সে টেরো পায় নাই খুদার কসম এই লোকটার যেদিন ইমান চলে যাবে সেদিনও সে টের পাবে না আর যখন টের পাবে কাজ হবে না এত দূর থেকে টের পাইলে আর কি হবে যখন টের পাবেন তখন তো আপনি আরেক জগতের বাসিন্দা তখন টের পাইলেও আর লাভ হবে না অনেকে আমার উপর নারাজ হয়ে যেতেছেন মনে হয় যে হুজুর তাহলে কি ব্যবসা বাণিজ্য সব ছেড়া দিব ব্যবসা বাণিজ্য কি সব ছেড়া দিব আমি না ব্যবসা বাণিজ্য ছাড়তে বলি নাই ব্যবসা বাণিজ্য ছাড়তে বলি নাই আমি শুধু এতটুকু বলতে চাইতেছি এই সম্পদ আল্লাহ পাক আল আমিন আমাদেরকে যাকে যতটুকু দিয়েছেন এটা আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন আমি যদি এই সম্পদের জন্য আল্লাহর দিনকে ছেড়ে দেয় তাহলে বোঝা গেল আমি ফেতনায় আক্রান্ত হয়ে গেছি আর যদি এই সম্পদের কারণে আল্লাহর দিনকে আমি না ছাড়ি এই সম্পদের পিছনে পরে আমি আল্লাহর দিনকে না ছাড়ি এই সম্পদ আমি উপার্জন করি এই জন্য যে এটা আমার আল্লাহর দিনের জন্য সহায়ক হবে এই সম্পদকে আমি আল্লাহর দিনের মধ্যেই ব্যয় করতে থাকি তাহলে এই সম্পদ অর্জন করাটা আমার জন্য ইবাদতে পরিণত হবে হজরত ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলহি বলেন একটা উসুল একটা মূলনীতি মনে রাখবেন কোন গুণাহের কাজ ভালো নিয়তের দ্বারা কোনো দিন ভালো হয় না টেলিভিশনে খারাপ জিনিস দেখতেছেন কেন এখানে কি হয় একটু বোঝার জন্য অথবা কারো বিধর্মীদের কোনো অনুষ্ঠানে গেলেন সবাই বলে ওইখানে অনেক কিছু হয় খারাপ কাজ হয় জোয়ার আসরে অনেক খারাপ কাজ হয় সব সময় শুনি কিন্তু খারাপিটা মানুষের সামনে তুলে ধরতে পারি না কারণ কি কি খারাপই আমার জানা নাই তো একটু দেখে আসি তো ভালো উদ্দেশ্যে গেছে না তো গুনাহের কাজ কোনোদিন ভালো উদ্দেশ্যের দ্বারাও এটা ভালো হয় না পায়খানার স্বাদ কেউ চাকতে যা পায়খানার স্বাদ এটা কেমন এটা তো চেক করার জন্য কেউ খায়া দেখে না তো গুনাহগুলো এমন কোনো ভালো নিয়ত এই গুনাহে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই এছাড়া হজরত বিন্নরি রহমতুল্লাহ আলহি বলেন যত দুনিয়া বিকাশ আছে এই দুনিয়াবি কাজগুলোকে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে থাকি ভালো নিয়তে করতে থাকি তখন এই দুনিয়াবি কাজগুলো আমার ইবাদতে পরিণত হয়ে যাবে আপনি ব্যবসা করেন কিন্তু আপনার ব্যবসা যদি আপনাকে নামাজ থেকে বিরত রাখে তাহলে আপনাকে আমি এই ব্যবসা করতে কেমনে বলার সুযোগটা কোথায় বলি কিভাবে বলেন যেই ব্যবসার কারণে আপনি নামাজ পড়তে পারেন না সেই ব্যবসার অনুমতি আপনাকে কি করে দেওয়া যায় সম্পদের পাহাড় আপনি গড়ে তুললেন কিন্তু আপনার এই সম্পদের দ্বারা কেউ উপকৃত হতে পারে না অথচ আপনার জিম্মাদারি আপনার দায়িত্ব ছিল অসহায় লোকদেরকে আপনি খুঁজে খুঁজে তালাশ করে করে তাদের কাছে আপনার এই সম্পদ আপনি পৌঁছায় দিয়ে আসবেন অনেকে বলে আমি তো জানি না আপনাকে জানাই দেওয়া কারো দায়িত্ব না আপনার দায়িত্ব মাল আল্লাহ আপনাকে দিছে জিম্মাদের এখন আপনার আপনি খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোন মানুষটা কষ্ট করতেছে এমন যেন না হয় যে এই সম্পদের কারণে আমি আল্লাহর কাছে ধরা খাইয়া দেয় আর আজকে হাসপাতালে রুগী পড়া চিকিৎসার জন্য অর্থ দরকার খুঁজে লোক পাওয়া যায় না যে একজনে দুই হাজার চার হাজার টাকা দিব পাঁচ হাজার টাকা দিব তার চিকিৎসা চালানোর জন্য অনেক ন মুসলিম ছেলে মেয়ে যাদের ব্যাপারে আমরা জানি অসহায় অবস্থায় দিন যাপন করতেছে এদের অসহায়ত্ব দূর করার জন্য কিছু টাকা পয়সা দরকার অর্থ সম্পদ দরকার এত সম্পদশালী থাকার পরও লোক খুঁজে পাওয়া যায় না আপনি কিছু সহযোগিতা করেন এত ব্যস্ত ওনারা এই জন্য মোহতারাম হাজরিন বলতেছিলাম যে এই সম্পদ আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামত হইতে পারে আবার এই সম্পদ আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আজাব হইতে পারে যদি আমি এই সম্পদের হক আদায় করি এই সম্পদ উপার্জন করার ক্ষেত্রে আল্লাহর নাফরমানিতে আমি লিপ্ত না হয় এই সম্পদ আমি আল্লাহর হুকুম অনুযায়ী উপার্জন করি আবার আল্লাহর হুকুম অনুযায়ী এগুলোকে ব্যয় করি তাহলে এই সম্পদ আমার জন্য আল্লাহ পাকরবুল আলমিনের নিয়ামত আল্লাহর দেয়া নিয়ামত আর যদি এই সম্পদের হক আমি আদায় করতে না পারি ঠিকভাবে এই সম্পদ উপার্জনের ক্ষেত্রে যদি আল্লাহর হুকুমগুলো আমি না মানি তাহলে মনে রাখবেন এই সম্পদ আপনার জন্য আজাব এটা আপনার জন্য ফিতনা আপনি ফিতনা আক্রান্ত এই জন্য বিশেষভাবে বলবো সম্পদ আল্লাহ পাক রব্বুল আলমিন কম বেশি সবাইকেই দিছে তো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদ দিছে তারা খুব চৌকান্না থাকে খুব হুঁশিয়ার থাকে এই সম্পদ যেন কোনো অবস্থাতে আমার জন্য আজাবের কারণ হয়ে না দাঁড়ায় এই সম্পদ যেন কোনোদিন কোনোভাবে আমার জন্য আজাবের কারণ না হয়ে যায় এই ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন উদ্ধার করেন